আনাস রদিল্লাহ তাল্লাহ্নতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন হিজরত করে আমাদের কাছে এলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ও সাদ ইবনু রাবি রদিল্লাহ তাল্লাহ্ন এর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে দিলেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন অনেক সম্পদশালী সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সকল আনসারগণ জানেন যে আমি তাদের মধ্যে অধিক সম্পদশালী আমি শীঘ্রই আমার ও তোমার মাঝে আমার সম্পদ ভাগাভাগি করে দেব দুই ভাগে আমার দুজন স্ত্রী রয়েছে তোমার যাকে পছন্দ হয় বলো আমি তাকে তালাক দিয়ে দিব ইদ্যত শেষে তুমি তাকে বিয়ে করে নিবে আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ আপনার পরিবার পরিজনের মধ্যে বরকত দান করুন ব্যবসা আরম্ভ করে বাজার হতে মুনাফা স্বরূপ ঘি ও পনির সাথে নিয়ে ফিরলেন অল্প কয়েকদিনের পর তিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট হাজির হলেন তখন তার শরীরে ও কাপড়ে হলুদ রঙের চিহ্ন ছিল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপার কি তিনি বললেন আমি একজন আনসারি মহিলাকে বিয়ে করেছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাকে কি পরিমাণ মাহর দিয়েছ তিনি বললেন খেজুরের এক আটির ওজন পরিমাণ স্বর্ণ দিয়েছি অথবা একটি আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো